জিয়াদ ইবনু ইলাকা রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন মুগিরাহ ইবনু সুবাহ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহ্নের নিকট শুনেছি তিনি মেম্বরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা করে বললেন তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোনো অংশীদার নাই এবং নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো অতি সত্তর তোমাদের নেতা আগমন করবেন অতপর জারির রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন তোমাদের নেতার জন্য ক্ষমা চাও কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন অতপর বললেন একদা আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে আরজ করলাম আমি আপনার নিকট ইসলামের বায়াত নিতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত করে দিয়ে বললেন আর সকল মুসলমানের জন্য মঙ্গল কামনা করবে অতপর আমি তার নিকট এ শর্তের উপর বায়াত নিলাম এ মসজিদের প্রতিপালকের শপথ আমি তোমাদের মঙ্গল কামনাকারী অতপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মিম্বর হতে নেমে আসলেন